দুঃখ করোনা ব্যথা পেও না জীবন সে তো সংগ্রামের একটি নমুনা দুঃখ করোনা ব্যথা পেও না জীবন সে তো সংগ্রামের একটি নমুনা তুমুল ঝড় তুফানেও তুমি পেছো হতো না চলার পথে বন্ধু বলে কাউকে ভেব না পৃথিবী জুড়ে আপন মানুষ খুঁজে পাবে না একাই বাঁচো একাই লড়ো একাই মারো একাই মারো তবু হারবে না একাই বাঁচো একাই লড়ো একাই মারো একাই মারো তবু হারবে না আঘাতে আঘাতে হয়েছে যদি ওরে দয় চুরমায় দুঃখের সাগর ছুঁয়েছে যদিও তোমায় বারে বার জানি তোমার যন্ত্রণা মোছা যাবে না একাই বাঁচো একাই লড়ো একাই মারো একাই মরো তবু হারবে না একাই বাঁচো একাই লড়ো একাই মারো একাই মারো কবু হারবে না চেহারা দেখে কারো প্রতি মনটা দিও না অল্প দিনে কাউকে তোমার হৃদয় নিও না চেহারা ভালো হৃদয় কালো জানতে ভুলো না একাই বাঁচো একাই লড়ো একাই মারো একাই মরো কবু হারবে না একাই বাঁচো একাই লড়ো একাই মারো একাই মরো কবু হারবে না দূরের কাউকে বন্ধু বলে স্বীকার করো না ভুলে যেও না আপন রক্ত আপন থাকে না জীবন চলার পথে কারো ফান্দে পড়ো না একাই বাঁচো একাই লড়ো একাই মারো একাই মরো প্রভু হারবে না একাই বাঁচো একাই লড়ো একাই মারো একাই মরো প্রভু হারবে না সুযোগে বিপিএস ও ফাজুল কোরআন মাদ্রাসা Laksam Comilla zero one eight two nine two three one two zero one Facebook dot com slash BPS ASG